রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে তুমি মাস তুলে আমি দাঁড় টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে একই ঘনসিয়া জিন্দেগানির বাব তোলে মর্সিয়া ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাপ অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয় ভেরি তুমি মাস তুলে আমি দ্বার টানি ভুলে সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জি পাঞ্জি বন্দরে বসে যাত্রীরা দিন গড়ে বুঝি মৌসুমি হাওয়ায় মোদের জাহাজের ধ্বনি শুনে বুঝি কুয়াশায় জ্যোৎস্না মায়ায় জাহাজের পাল দেখে আহ সানির দল দরিয়া কিনারে জাগে তকদিরে নিরাশার ছবি এঁকে পথহারা এই দরিয়া শ্রোতায় ঘুরে চলেছি কোথায় কোন সীমাহীন দূরে মুসাফির দল বসে আছে কুল ঘেরি তুমি মাস তুলে আমি দাঁড় টানি ভুলে একাকি রাতের ম্লান জুলমা থেরি রাত পোহাবার কত দেরি সওদাগরের দল মাঝে মোরা ওঠায়েছি আহাজারি ঘরে ঘরে ওঠে ক্রন্দন ধরি আওয়াজ শুনছি তারি ও কি বাতাসের হাহাকার ও কি রোনাজারি খুদিতের ও কি দরিয়ার গর্জন ও কি বেদনা মজলুমের ও কি ক্ষুদাতুর পাচরায় বাজে মৃত্যুর জয় ভেরি পাঞ্জেরি জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকুটি হেরি জাগো আগনন ক্ষুদিত মুখের নীরব ভ্রুকুটি হেরি দেখো চেয়ে দেখো সূর্য ওঠার কত দেরি কত দেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি